কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে আসছে পাঁচ দিনের ম্যাজিক আসছে the world's largest street carnival আসছে আর তার মানে সর্বত্র দেখতে পাবেন আপনি সেই টিপিক্যাল দুর্গাপুজোর বিজ্ঞাপন সব বিজ্ঞাপনেই দেখা যাবে বনেদি বাড়ির পুজো সেই মা মাসিমারা লাল পাড় সাদা শাড়ি পরে সেই বাচ্চারা ছোটাছুটি করছে ঠাকুর দালানের মধ্যে দেখতে ভালোই লাগে কিন্তু আমাদের দুর্গাপুজো যে এত বিশাল একটা ব্যাপার হয়েছে সেটা তো আর বাড়ি পুজোর জন্য হয়নি সেটা তো হয়েছে বারোয়ারি পুজোর জন্য আচ্ছা কলকাতার সব থেকে পুরনো বারোয়ারি দুর্গাপুজো কোনটা আপনি ভাবছেন বাগবাজার হুম সব কিছু কি আর নর্থে থাকবে কাকা কিছু জিনিস তো আমাদের সাউথেও থাকবে তো গল্প শুরু আদিগঙ্গার ধারে বলরাম বোস ঘাট দিয়ে যেটা ছিল একটি সতীদাহ ঘাট তারপর আঠেরোশো উনত্রিশে সতীপ্রথা ব্যান হলো তার ঠিক আশি বছর পরে উনিশশো নয় মানে যে বছর ডালহাউসি গিল্যান্ডার হাউস তৈরি হয় সে বছর এখানে ঘটে একটি ঘটনা ভবানীপুরে যদি যান দেখবেন একটু নর্থ কলকাতার মতোই দেখতে লাগে তার কারণ ভবানীপুর কিন্তু খুব পুরনো পাড়া বলরাম বোস ঘাটের আশেপাশে অনেক সমৃদ্ধ বাঙালি পরিবারের বাস এই যেমন ধরুন হরিশ মুখার্জি রোডের পাশে নন্দন রোড যাদের নামে সেই নন্দন পরিবার কিন্তু আজও ভবানীপুরেই থাকেন এবং তাদের ব্যবসা সোনার তো ওই বলরাম বোস ঘাট হরিশ চ্যাটার্জি স্ট্রিট এই সমস্ত এলাকায় যারা থাকতেন তারা ডিসাইড করলেন যে সবাই মিলে একসঙ্গে একটা দুর্গা পুজো করলে বেশ হয় তৈরি হলো সনাতন ধর্মোৎসাহিনী সভা কারা ছিলেন জানেনি দলে টেলিফোন লাইনে পুজোর বর্তমান সেক্রেটারি রানা চ্যাটার্জি তখন সেক্রেটারি ছিলেন অনিল মুখার্জির বাবা আমলের চেয়ারম্যান ছিলেন আমাদের কর্পোরেশনে অনিল কুমার মুখার্জি তৃণমূল যখন সুব্রত মুখার্জি মেয়র ছিলেন আচ্ছা ওখানে ছিলেন আপনার হেমেন্দ্র মিত্র বাবা তারপরে কেশব নাগের বাবা এনারা মিলে প্রথম শুরু করেন আচ্ছা কেশব নাগ মানে অঙ্কর বই যায় কেসি নাগ হ্যাঁ কেসি নাগ আশুতোষ মুখার্জিরাও আসছেন তার পরবর্তীকালে আমাদের পুজোর সঙ্গে আছেন কেশব নাগ আছেন প্রেমেন্দ্র মিত্র আছেন গুরুদাস বন্দ্যোপাধ্যায় মহিলা দেবী তার ধীরাজ ভট্টাচার্য হ্যাঁ সমস্তই ছিলেন আমাদের পুজোর মধ্যে জড়িত বাবা এটা একেবারে হুজ হু অফ ভবানীপুর তো উনিশশো নয়ে শুরু হয় সনাতন ধর্মোৎসাহিনী সভার পুজো একশো আট বছর বয়স হলো এবছর কন্টিনিউয়াসলি পুজো কিন্তু চলছে তার মানে পুজো চলছে দুটো বিশ্বযুদ্ধর মধ্যে দিয়ে এমনকি উনিশশো সালের গ্রেট বেঙ্গল ফ্যামিন পর্যন্ত আটকাতে পারেনি এই পুজো কিন্তু তারপর এলো উনিশশো সাল সাত কোটি মানুষকে তাবা রাখতে পারবো না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দোবাতে পারবে না রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ শুরু হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ কলকাতার ওপর ঘনিয়ে এলো যুদ্ধের কালো মেঘ সেবার পুজো থামেনি বটে কিন্তু একটা চাপ হয়েছিল বাঙালি যুদ্ধের সময় পুরো তো ব্ল্যাকআউট ছিল তখন ওই কোন রকমে একটি ছোট করে পুজো করা হয়েছিল জাস্ট মণ্ডপের ভেতরে একটুখানি লাইট চলেছিল রাস্তাঘাটে কোনো লাইট টাইট দেওয়া হয়নি এরকম ভাবেই ওই এক এক বছর দু বছর হয়েছিল এরকম ভাবে পুজোটা এই নম নম করে জাস্ট পুজোটাই হচ্ছিল কিন্তু তাও হয়েছিল হয়েছিল বন্ধ হয়নি কোনো সময় আমাদের বাগবাজারের পুজোর লোকেশন কিন্তু একাধিকবার পাল্টেছে তবে সনাতন ধর্মোৎসাহিনী সভার পুজো সেই একই লোকেশনে আজও হয়ে চলেছে আমি শনিবার গিয়ে দেখে এলাম প্যান্ডেল বাঁধার কাজ কিন্তু শুরু হয়ে গেছে এটাই হচ্ছে পুজোর মজা একটা সেন্স অফ কন্টিনিউটি আমার আগে আমার বাবা করেছেন এখন আমি করছি আমার পরে আমার পরবর্তী প্রজন্ম চালিয়ে যাবে আসছে বছর আবার হবে কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে আরো শুনতে এবং আরো জানতে লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে radio Mirchi dot com slash Kolkata অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে Facebook dot com slash Mirchi Deep